উন্নয়ন করতে হলে তাদের সুস্থ রাখতে হলে তাদের সুস্বাস্থ্য রক্ষা করতে হলে তাদেরকে অসুস্থতা থেকে রক্ষা করতে হলে আমাদের করণীয় কি কারণ শিশু তো এমন একটি বয়সে আছে যখন তাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে আক্রান্ত করতে পারে তার এই সময় যদি তার স্বাস্থ্যকে ঠিক না রাখা যায় তাকে যদি সুস্থ না রাখা যায় তার যদি সুঠাম ও দেহ তৈরি করার প্রবণতা এবং প্রসেসে যদি তাকে না ঢুকানো যায় তাহলে এই শিশু রোগাক্রান্ত হয়ে তাকে সে বড় হয়ে উঠবে আর আমরা এই সুস্থতা তার স্বাস্থ্য এবং সুস্থতা রক্ষা এর ক্ষেত্রে যে মূলনীতি আমরা আলোচনা করেছিলাম তার অসুস্থতা দূরকরণ অথবা অসুখ থেকে তাকে মুক্ত রাখতে হলে আমাদেরকে যে মূলনীতিগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমরা দুটো ধাপে আলোচনা করছিলাম প্রথম যে স্তম্ভে আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা সর্বমোট নয়টি মূলনীতির কথা বলেছি সেটি হচ্ছে যে শিশু যদি তার স্বাস্থ্য সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আমাদের করণীয় কি দু নম্বর আমরা আলোচনা করব যেটি সেটি হচ্ছে যে সেখানে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদের স্বাস্থ্য রক্ষায় তিনি কি করেছেন তিনি আমাদেরকে কোন মেডিকেশন বা মেডিকেল প্রসেস অবলম্বন করতে তিনি আমাদেরকে বলেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা প্রথম যে বিষয়টি সেটার সর্বশেষ আলোচনা সর্বশেষ যে তিনটি মূলনীতি আছে সেই মূলনীতিগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব আমরা গতকাল অবশ্য আলোচনা করেছিলাম যে শিশুকে খুব আর্লি তাকে ঘুম পাড়াতে হবে এবং এবং খুব আর্লি তাকে ঘুম থেকে জাগাতে হবে সে বিষয়ে আমরা বলেছি যে সেটি তাকে তার স্বাস্থ্য রক্ষা করতে বা তার সুস্বাস্থ্য নির্মাণে এবং তাকে তার জন্য রেজেকের উত্তম ফয়সাল আল্লাহ সফর কাছ থেকে পেতে এবং তার বুদ্ধিগত বা তার জ্ঞানগত মূলত তার তার তার যে বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য এটি অত্যন্ত জরুরি আজকে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে শিশুকে অবশ্যই সোয়াচে রোগ যেগুলো রয়েছে অর্থাৎ যে সকল রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে অন্যের কন্ট্যাক্টে আসলে তার কারণে আরেকজনের মাঝে ওই রোগটি ছড়িয়ে পড়ে এই রকম সোয়াচে রোগ থেকে অবশ্যই শিশুকে দূরে রাখতে হবে যেটাকে আমরা কন্টাজিয়াস ডিজিজ বলি কারণ মনে রাখতে হবে শিশু তো এমন একটি অবস্থায় যে তার প্রতিরোধ ক্ষমতা এখন খুবই কম হওয়ার কারণে যে কোনো জিনিসই তার শরীরে যে কোনো জীবাণু তার শরীরে খুব দ্রুত ঢুকে যায় এই জন্যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের সেই বক্তব্যটি এখানে আমাদের মূলনীতি যেটি ইমাম বখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আবহরাদি আল্লাহ তালানু থেকে আবু দাউদ নাসাই এবং তিরমিজি তারা প্রত্যেকে ইমাম আহমেদ ইবিন হাম্বল তারও হাদিসটি বর্ণনা করেছেন সেটি হচ্ছে রসুলাম বলেছেন লা ইউ রিদান্না মোমার রিদুন আলা মুসাহিন লা ইউরাদান্না মুমাররিদুন আলা মুসাহিন যে একজন অসুস্থকে একজন সুস্থ ব্যক্তির কাছে একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাবে না একজন সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তির কাছে নিয়ে যাবেন এখানে মোমারদ মানে হচ্ছে এমন একজন রোগী যিনি ছোঁয়াচে রোগে আক্রান্ত সোয়াচে রোগে আক্রান্ত এমন কোন রোগীকে অমন কোন সুস্থ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া যাবে না যিনি সোয়াচে রোগ থেকে যিনি রোগ থেকে মুক্ত যিনি সুস্থ রয়েছেন তো এখানে আমাদেরকে এই যে সোয়াচ রোগ থেকে আমাদের বিশেষ করে আমাদের যারা অভিভাবক অভিভাবিকা পিতা মাতা তাদেরকে খুব সাবধান থাকতে হবে যে যাতে এই শিশুরা তাদের আত্মীয় স্বজন তাদের পাড়া প্রতিবেশী তাদের বন্ধুবান্ধব অথবা ইভেন তাদের ছোট ভাই বোন বা তাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন কেউ যাদের ছোঁয়াচে রোগ হয়েছে তাদের কাছে কখনো যাতে আমরা তাদেরকে না নিয়ে যাই তাদেরকে সেখান থেকে দূরে রাখা ইভেন তাদের সংস্পর্শে তাদেরকে না রাখা কিছুদিন তাদেরকে আলাদা করে রাখা এটি কিন্তু ইসলামের ইতিহাসের ঐতিহ্য যে ইভেন মুসলিমরা যখন তারা বিভিন্ন বিভিন্ন হসপিটালগুলো সেই ইসলামের স্বর্ণযুগে তারা চালাতেন তখন তারা এই সোয়াচে রোগের জন্য আলাদা তারা ওয়ার্ড অথবা আলাদা তারা যে অ্যারেঞ্জমেন্ট তারা রাখতেন সেখানে ইভেন আমরা হসপিটালের কথা বলছি সেখানে আলাদা ওয়ার্ড থাকতো আলাদা ক্যাবিন থাকতো আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকতো সেখানে তাদের চিকিৎসার জন্য তো আমাদেরকে শিশুদেরকে যদি আমরা রাসুল ইসলামের পলিসি অনুসারে রক্ষা করতে হয় তাহলে আমরা তাদেরকে অবশ্যই নিয়ে যাব না তাদের কাছে those who are suffering from the contagious or infectious diseases এমন কোনো ডিজিজ যেটা ইনফেকশন ছড়ায় এমন কোনো রোগীর কাছে আমরা তাদেরকে নিয়ে যাব না দ্বিতীয়ত যে মূলনীতিটি আজকে আমরা আলোচনা করব তা হচ্ছে যে শিশুদেরকে যদি আমরা আমরা যদি খুব বদ চোখ এবং জিনদের থেকে জিন এবং বদ চোখ থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে সবসময় তাউইজ অর্থাৎ হচ্ছে আল্লাহ সুবহানুয়া তালার কাছে তাদের জন্য আশ্রয় প্রার্থনা করা এগুলো বলে সবসময় রুকিয়া করতে হবে রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক দেয়া এই ঝাড়ফুঁক দিয়ে আমরা তাদেরকে তাদেরকে আল্লাহ সুফানুয়া তালার তাওয়াক্কুলের মাধ্যমে তার কাছে ইস্তে আদায়ের মাধ্যমে তাদেরকে এগুলো থেকে রক্ষা করতে হবে আমরা এইটিকে এটি ইসলামের স্পেশালাইজেশন আপনি হয়তো অন্য কোনো ধর্মে বা অন্য কোনো জীবন ব্যবস্থা সেখানে মন্ত্র কুফরি কালাম দিয়ে অথবা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অথবা ইসলামের বিরুদ্ধে বা দিনের বিরুদ্ধে আল্লাহ সুবাহানুয়াতালের বিরুদ্ধে সেরেক করে তাকে অস্বীকার করে শয়তানদেরকে জিনকে সন্তুষ্ট করে এরকম রোগ নিরাময়ের কিছু উপাদান আমরা সেখানে দেখতে পাই যেগুলো কাজ হয় খুবই কমই কাজ হয় কিন্তু আল্লাহ সুবাহানুমতালা যিনি রোগ দেন এবং যিনি রোগ মুক্তি করেন অহুয়া ইয়াসফিন আল্লাহ সুবাহানুমতালা তিনি নিজেই বলেছেন যে তিনি নিজেই রোগ মুক্ত করেন অথবা আল্লাহ সুবাহানুমতালা যিনি রোগ মুক্তকারী যিনি শাফি সে আল্লাহ সুবাহানুমতালার কাছে যদি আমরা রোগ মুক্তি কামনা করি তাহলে আমাদের সন্তানরা ইনশাআল্লাহ সুস্থ থাকবে এবং নবী রহমুল্লাহ তিনি তার আল আজকার গ্রন্থে বাবু মা ইয়াউজুবিহি আসবিয়ান ওয়াগাই রুহুম এই অধ্যায়ে তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন আমরা সেখান থেকে দু তিনটি হাদিস শুধু মাত্র উল্লেখ করছি সহি বুখারিতে এসছে ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে তিনি বলছেন যে কেন রসুল ইসলাম ইউ উইজুল হাসান আউল হোসাইন রসুল ইসলাম হাসান এবং হোসাইনকে তিনি রোকিয়া করতেন অর্থাৎ ঝাড় ফুঁক দিতেন যে কথা বলে যেই দোয়াটি পড়ে সেই দোয়াটি হচ্ছে ওইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ এটি বলে আপনারা লম্বা একটি দোয়া আপনারা এটা লিখে নিতে পারেন আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি মিনকুল্লি শয়তান ইন প্রত্যেক শয়তান এবং প্রত্যেক অনিষ্টকারী বস্তু থেকে অনিষ্টকারী বস্তু বিশেষ করে এখানে অনিষ্টকারী বলতে সাপ বিচ্ছু ইত্যাদি কথা বলানো হয়েছে ওমিনকুল্লি আইন ইল্লাম এবং প্রত্যেক দুষ্ট ক্ষতিকারক চোখ থেকে যে চোখগুলো হিংসুক এবং ক্ষতিকারক যে চোখ দিয়ে অন্যদিকে তাকালে তার ক্ষতি সাধন হয় এ বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করবো ওয়াকুল এবং রাসুলাম বলতেন ইন্না আবাকুমা কানা ইউ বিহিমা ইসমাইল ইসহাক তোমাদের পিতা অর্থাৎ ইব্রাহিম আলি সালাতাম তিনি এই দোয়া পরে ইসমাইল আলি সালাতাম এবং ইসহাক আলি সালাতাম তার দুই সন্তানকে তিনি ঝাড়ফুঁক করতেন এবং আল্লাহর কাছে তাদের জন্যে তিনি আশ্রয় কামনা করতেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এভাবে আমাদেরকে এটি শিক্ষা প্রদান করেছেন অথবা আমাদের সন্তানদেরকে আমরা সকাল সন্ধ্যা যখনই সম্ভব হয় তখন তাদেরকে এইভাবে ঝাড়ফুঁক করে রাখা উচিত এবং তিরমিজুর রহমুল্লাহ তিনি ওবায়দিন রেফা জোরাকি রদি আল্লাহ তালন থেকে বর্ণনা করেছেন যে আসমা বিন তোমাইস রদি আল্লাহ তালন তিনি রাসুলের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ ইন্না ওয়ালাদ জাফর তুসরি আইনু জাফর ইবনে আবি তালেব রদি আল্লাহ তালন ছেলে আবদুল্লাহ ইবনে জাফরকে চোখ খুব দ্রুত তাকে আক্রমণ করে অর্থাৎ তার তাকে চোখ খুব পেয়ে বসে চোখ লেগে যায় তার শরীরের উপর আফা আস্তার কি আমি কি তার জন্যে ঝাড়ফুঁক করব আর তার জন্য রোকিয়া ব্যবহার করব রসুলাম তখন বলেন নাম হ্যাঁ ফাইন্নাহু কদরা যদি তকদির তাকদিরের আগে যদি কোনো কিছু ঘটে যায় তাকদিরকে কোনো জিনিস যদি পরাজিত করে তাহলে এই চোখই পরাজিত করে অর্থাৎ অর্থাৎ এটা বলে রাসুল ইসলাম এটি বোঝাতে চেয়েছেন যে এই চোখ খুবই ভয়ঙ্কর মানুষের চোখ লেগে যায় অতএব চোখ লাগা এটি সত্য চোখ লাগা থেকে মানুষকে মুক্ত রাখতে হলে বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদের চোখ বেশি লেগে যায় তাদেরকে যদি আমরা রক্ষা করতে হয় তাহলে ঝাড়ফুঁক করা এটি জরুরি এটি রাসুল ইসলাম আসমায়ত ওমায় সৌদি আল্লাহ তালাহাকে রক্ষা করে তিনি বলেছেন ইমাম মালিক রহমুল্লাহ তার মুয়াত্তাতে একটি হাজির বর্ণনা করেছেন আবদুল্লাহ জুবাই রাজি আল্লাহ তালাহ থেকে চোখে পেয়ে বসেছে অর্থাৎ তার উপর চোখ লেগেছে তখন রসুলাম বললেন আল্লাহ তাস্তার কুন আলহমিন আল আইনে তোমরা কি তার জন্য চোখের রুকিয়া করো না অর্থাৎ চোখ লেগেছে অতএব তোমাদেরকে ঝাড়ফুঁক করতে হবে তোমরা কি সেটি করো না অন্য একটাই আদিস এসে আশারাদি আল্লাহ তালা আনহা থেকে তিনি বলছেন যে রসুলাম একবার ঘরে প্রবেশ করলেন দেখলো একটা শিশু সেখানে কান্না করছে তখন রসুলাম বললেন যে কেন এই শিশু কান্না করছে তখন তিনি বললেন যে হাল্লা ইস্তার কাই তুমলাহু মিনাল আইনে তোমরা কি চোখ থেকে তার জন্য রোকিয়া করো না তার উপরে তো চোখ লেগেছে অতএব চোখ থেকে তোমরা তার জন্য রোকিয়া করতে তোমরা রোকিয়া করো আমন ইবুল আসরদি আল্লাহ তার কখনো কখনো সুরা আল ফালাক এবং নাস এগুলো লিখে তিনি তার বাচ্চাদের যে বালিশ বালিশের নিচে রাখতেন যাতে এর মাধ্যমে তিনি বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পারেন এবং তিনি বলেছেন যে ইমানদার এবং যারা যারা সত্যবাদী তারা ছাড়া এগুলো কেউ অবলম্বন করে না রোকিয়াকে অবলম্বন করে না এবং রোকিয়াকে থেকে কেউ রক্ষাও পায় না তাহলে রোকিয়া অর্থাৎ ঝাড়ফুক সরিয়া পদ্ধতিতে ঝাড়ফুক কোরআন এবং সুন্নার আলোকে ঝাড়ফুক এই ঝাড়ফুক করে ইসলাম অনুমোদন করেছে আমাদের শিশুদেরকে যদি আমরা বদ নজর থেকে আমরা বদ মুখ থেকে বদ জিনদের আসর থেকে যদি রক্ষা করতে হয় বা সব বিচ্ছু থেকে রক্ষা করতে হয় ক্ষতিকারক জীবাণু থেকে রক্ষা করতে তাহলে ঝাড়ফুঁক দিয়ে রাখা উচিত রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি শিশুদেরকে চিকিৎসার ক্ষেত্রে কি করতেন তিনি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন স্পষ্ট করে আলাদা করে বিশেষত শিশুদের জন্য আমরা এখন আজকের এই অংশে সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ এবং আগামী পরে এই আলোচনাটি আমরা সমাপ্ত করার চেষ্টা করব সেখানে রাসুল্লাহ সাল আলী আসসালাম তাহলে কোনো শিশু যদি অসুস্থ হতেন তার পরিবারের অথবা তার পরিবারের বাহিরের অথবা তার পাড়া প্রতিবেশী এবং মুসলিম উম্মার কোনো শিশু যদি অসুস্থ হতেন তখন রাসুল্লাহ সাল আলী আসসালাম কি করতেন সেই বিষয়টি আমরা আলোচনা করবো এটি একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি রাসুল আসলামের পলিসি অবলম্বন করি চিকিৎসার ক্ষেত্রে তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তানরা সুস্থ থাকবে তাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে তাদের এবং তাদের স্বাস্থ্য ইনশাল্লাহ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ প্রথমত যেই মূলনীতি তা হচ্ছে আসুর আয়তুফি জাতি তৈফলিল মারিদ কোনো একজন শিশু যদি অসুস্থ হয় তাহলে দ্রুত তার চিকিৎসা করতে হবে এটি হচ্ছে রসুলাম সর্বপ্রথম করতেন কোন শিশুর চিকিৎসা করার জন্য রসুলাম যে পদ্ধতি ব্যবহার করতেন প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতেন অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে শিশুদের দ্রুত চিকিৎসা করতে হবে কারণ অনেক সময় পিতামাতা তারা অলসতার কারণে অথবা অগ্রাহ্য করে তারা সেখানে গুরুত্ব প্রদান না করে তারা কখনো কখনো শিশুদের রোগ চিকিৎসায় তারা অবহেলা করে এবং এখানে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি ঘটে যেতে পারে কারণ একজন শিশুর কিন্তু প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় অনেক অনেক কম ফলে একজন শিশুকে এক রোগ যতটা দ্রুত আক্রমণ করে তাকে যতটা দ্রুত তাকে তাকে একেবারে দুর্বল করে ফেলতে পারে বড়দেরকে তত দ্রুত দুর্বল করতে পারে না সেজন্য দ্রুতই আমাদের শিশুর কোনো রোগ হলে তার চিকিৎসা করা আমাদের জরুরি আমাদের দায়িত্ব পড়ে যায় হজরত এবনে সাদ রাহেমহুল্লাহ তিনি আয়সারদি আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে কালা তিনি বলেছেন আসুরা উসামা ইবনে জায়দ আলা আতাবাতিল বাব যে উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালা আনহু আনহুমা তিনি একবার কি করলেন ঘরের যে দরজার যে চৌকাট এখানে তিনি হোচট খেয়ে পড়ে গেলেন এবং সেখানে তার মাথাটি ফেটে গেল রাসুল আসলাম তখন বলেন ইয়া আয়েশা আমি তুই আন হেদ্দাম হে আয়েশা তাড়াতাড়ি তুমি তার রক্তগুলো তাড়াতাড়ি মুছে দাও এবং সেখানে ব্যান্ডেজ করে দাও সেখানে তুমি চেপে রাখো ফাতাক ফাতাক জারি জার তুহু তখন আয়সারাদি আল্লাহ বললেন যে আমি দ্রুত সেই জায়গাটিকে পরিষ্কার করে দিলাম এবং তিনি বললেন যে ফাজা আল রসুল আসলাম ইয়ামুসু সজ্জাতুল ইসলাম তখন সেখানে তার লালা ওই জায়গাটিতে তিনি রাসুলাম লাগিয়ে দিলেন রসুলামের লালা মোবারক লাগিয়ে দেওয়ার কারণে রাসুল্লাহ সাল আলী ওসাল্লামের এই চিকিৎসার কারণে দ্রুত তিনি আশরুদ্দিনকে বললেন রক্ত সরিয়ে দাও তিনি সেখানে লালা লাগিয়ে দিলেন এবং দ্রুত রাসুলামের লালা মোবারকের কারণে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে গিয়েছেন এবং সেই সময় হজরত উসামা রদি আল্লাহ তাহাকে কেন্দ্র করে তিনি বললেন উসামা যদি মেয়ে হতো তাহলে আমি তাকে এত সুন্দর সুন্দর জামা কাপড় পড়াতাম এত সুন্দর অলঙ্কার তাকে পড়াতাম যদি সে মেয়ে হতো মানে উসামাকে তিনি এত পছন্দ করতেন উসামা রদি আল্লাহ তাহ ছিলেন সাল্লাহামের পালক পুত্র জায়দ বিন হারস আল্লাহ তালা আনহুর ছেলে সে উসামা রাদি আল্লাহ তালা আনহু যাকে পরবর্তী রসুলাম অবশ্য মুক্ত করে দিয়েছেন যেহেতু পালক পুত্র গ্রহণের বিধান ইসলামে নেই তো এই জায়গাটিতে আমরা যা দেখলাম তা হচ্ছে যে দ্রুত কোনো একজন বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে চিকিৎসা করে দেওয়া ওয়াকেদি রাহমউল্লাহ ইবনে আসাকের তারা প্রত্যেকে আতা ইবনে ইয়াসার আদি আল্লাহ তালন থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন যে উসামার আদি আল্লাহ তালাহু মদিনায় আসার পর একবার উসামার আদি আল্লাহ তালা একবার কি হলো তার সর্দি কাশি হলো রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি গেলেন এবং গিয়ে তখন তিনি দেখলেন যে উসামার আদি আল্লাহ তালাহুর এই যে নাক বে বেয়ে তখন তার এই যে সর্দি পড়ছে তার নাক বেয়ে বেয়ে সর্দি পড়ছে তখন আয়সারদি আল্লাহ তালা আনহা তিনি কি করছেন ওই সর্দিগুলো সেখান থেকে মুছে দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাম সেখানে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দ্রুত দি আল্লাহ তালা আনহুর মুখটি তিনি মুছে দিচ্ছেন সর্দির জায়গাগুলো তিনি পরিষ্কার করে দিচ্ছেন এবং তার গালে তার মুখে বারবার চুম্বন করছেন আর পরিষ্কার করে দিচ্ছেন আয়সারদি আল্লাহ তালাহ তখন বলেন আমা আল্লাহ আল্লাহর কসম বাদা হাজা ফালা আকসিহি আবাদা এরপর আল্লাহর কসম করে বলছি আমি উসামা থেকে আর কখনো দূরে থাকবো না আল্লাহ রাসুল সাল্লাম তাকে পরিষ্কার করে দিচ্ছেন আমি পরিষ্কার করে দিচ্ছি রাসুলের তা সইছে না তিনি মনে করছেন যে না আরও দ্রুত কাজটি করা দরকার তিনি দ্রুত পরিষ্কার করে দিচ্ছেন তার গোটা মুখে তিনি এভাবে চুম্বন করছেন এটি আল্লাহ রাসুল সাল্লাম তাকে এত ভালোবাসেন অতএব আমি কিভাবে উসামাকে দূরে রাখি উসামা থেকে কিভাবে দূরে থাকি আমি আজত আয়সারদি আল্লাহ বললেন যে আমি আল্লাহর কসম এরপর থেকে আর উসামাকে আমি দূরে রাখবো না উসামা থেকে দূরে থাকবো না তার সবসময় আমি টেক কেয়ার করবো খোঁজ খবর রাখবো আমি উসামার রসুল্লা সাল্লাম দ্রুত শিশুদের এভাবে চিকিৎসা করতেন আমাদের দায়িত্ব হচ্ছে শিশুরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদের দ্রুত চিকিৎসা করা দু নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শিশুদেরকে দেখতে যাওয়া কোনো অসুস্থ শিশুকে দেখতে যাওয়া আমরা এর আগে আলোচনা করেছিলাম যে কোনো একজন শিশু ইয়াহুদি শিশু তিনি অসুস্থ হয়ে পড়লে রসুল আসলাম তাকে দেখতে যান এবং তাকে বললেন যে তুমি আসলেম তুমি ইসলাম গ্রহণ করো শিশু তার বাবার দিকে তাকালে তখন তার বাবা তাকে বলেন আবা আবাল কাসেম যে তুমি আতে আবাল কাসেম আবুল কাসেম মানে মোহাম্মদ সাল্লাহ আসলাম যা বলছেন তুমি তা অনুসরণ করো এবং এই শিশু তখন অনুসরণ করে সে ইসলাম গ্রহণ করে রসুলাম সেখান থেকে যখন বের হয়ে আসছিলেন তখন তিনি আল্লাহর কাছে আল্লাহ সুফানুর কাছে এই প্রশংসা করবেন আলহামদুলিল্লাহিল্লাদি আং কাদাহু বিনান্নার সে আল্লাহর প্রশংসা করছে যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে আগুন থেকে তাকে মুক্ত করেছেন তাকে মুক্তি দিয়েছেন এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হচ্ছে শিশু তাকে সে যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া সেখানে গিয়ে তাকে তার সাথে একটু কথাবার্তা বলা তার সামনাসামনি থাকা তার গায়ে একটু হাত স্পর্শ করে দেয়া তার মাথায় একটু হাত বুলে দেয় দেয়া তাকে একটু সান্ত্বনা দেয়া কারণ এই সময় শিশু কিন্তু তখন তার মুভমেন্ট যেহেতু খুব কম থাকে একজন ব্যক্তি যখন যায় তখন তার সাথে কথা বলে তার মুভমেন্ট বাড়ে তার একটু চলাফেরা তার একটু কথাবার্তা এতে তার শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়ো হয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে এগুলো থেকে একজন শিশু রক্ষা পায় আমাদের দায়িত্ব হচ্ছে রসলামের এই পদ্ধতিকে অবলম্বন করে শিশুদের কাছে যাওয়া তাদের সাথে একটু কথা বলা তাদের একটু হাত পাগুলো ধরা তাদের একটু মাথায় একটু ধরা তাদের একটু চোখে ধরা এবং এবং তাদের জন্য একটু দোয়া করা তাদের জন্য কল্যাণ কামনা করা তাদের জন্য আল্লাহ সুবহানতার কাছে প্রার্থনা করা তাদের জন্য বিভিন্ন মেডিকেশনের ব্যবস্থা করে দেয়া রাসুল সাল আলী আসসালাম সেই শিশু সে কি মুসলিম অথবা কাফের নাকি মুশরেক নাকি সে ইহুদি কোনো কিছু রাসুলাম বুঝতেন না যেহেতু শিশু তার প্রতি তার অন্য ধরনের এক্সট্রা অর্ডিনারি একটি অ্যাফেকশন ভালোবাসা ছিল তিনি জানতেন যে এই শিশু প্রত্যেকটি শিশু পটেন্সিয়াল মুসলিম তার সম্ভাবনা রয়েছে ইসলাম গ্রহণের অতএব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে তিনি দেখতে যেতেন এবং তাদের জন্য তিনি বিভিন্ন ধরনের চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করতেন প্রিয় দর্শক আমরা আমরা আজকের আলোচনা এখানে শেষ করবো আগামী পর্বে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটি হচ্ছে যে শিশুরা অসুস্থ হয়ে গেলে তাদের জন্য আমরা যে রোকেয়ার কথা সরিয়া সরিয়া সমর্থিত কিছু ঝাড়ফুঁকের কথা বলেছি এই ঝাড়ফুঁক সংক্রান্ত কিছু কিছু বিষয় আপনাদের সামনে অবশ্যই অবশ্যই উল্লেখ করব এবং সেখানে আমরা ঝাড়ফুঁকের কিছু দোয়া উল্লেখ করবে যে দোয়াগুলো রসুলাম ব্যবহার করতেন যাতে আমরা আমাদের শিশুদের জন্য সেগুলো ব্যবহার করতে পারি তো এই কথা বলে আজকে এখানে শেষ করছি আগামী পর্বে অবশ্যই আপনারা জয়েন করবেন সে প্রত্যাশা হাজা ওসল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওসাইবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত